সামনে তুলে ধরার চেষ্টা করে থাকি প্রাসঙ্গিক আরও অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি আজকে একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আজকের এই অনুষ্ঠানে আমরা প্রতিষ্ঠিত মসিহ ও ইমাম মাহদি আলাহ সাল্লা সাল্লামের একটি কিতাব নিয়ে একটি পুস্তক নিয়ে আলোচনা করব আলোচনা শুরুতেই আমি আমাদের সামনে যে বিজ্ঞ আলোচকবৃন্দ আছেন তাদেরকে আমি পরিচয় করে দিচ্ছি আমার সামনে উপস্থিত আছেন মুরব্বী মোহাম্মদ সোলামান সাহেব আমার সামনে উপস্থিত আরও আছেন আমিরুল হক সাহেব যিনি একজন খুবই অভিজ্ঞ এবং জামাতের খুব পুরনো কর্মকর্তা এবং একজন দাইল আল্লাহ মুরব্বী সাইফুল ইসলাম সাহেব আরও রয়েছেন নিজামুল হক সাহেব এবং আমাদের সাথে উপস্থিত আছেন স্টুডিওতে জনাব মাসুদুল হক সাহেব সুধি শ্রোতামণ্ডলী শাহেদ মাসুদ সাহেব দুঃখিত সুধী শ্রোতামণ্ডলী আপনারা সবাই এই অনুষ্ঠানকে অনুষ্ঠানে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানিয়ে চলুন মূল প্রোগ্রামের দিকে দৃষ্টি আকর্ষণ করি প্রতি শনিবার রাত দশটায় এফ এম তরঙ্গে একশো দশমিক সাত গিগাহার্সে আমরা এই প্রোগ্রাম শুনতে পাচ্ছি এছাড়াও ইন্টারনেটের মাধ্যমে আপনারা সরাসরি এই অনুষ্ঠান শুনতে পাবেন W W W dot VOI dot CA web পেজে এছাড়াও চীন রেডিওতে সরাসরি আমাদের এই অনুষ্ঠান উপভোগ করতে পারেন অনুষ্ঠান চলাকালীন সময় যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন প্রশ্ন করার নাম্বার হচ্ছে four one six six five two four one six six four one six six five two two four one six four one zero six five two two এছাড়া টোল ফ্রি নাম্বারে আমাদেরকে প্রশ্ন করতে পারেন one eight five five four one zero six five two two অনুষ্ঠানের শুরুতেই আমি আমিরুল হক সাহেবের কাছে একটি প্রশ্ন রাখতে চাচ্ছি প্রশ্নটি হচ্ছে আমাদের যেই বইটি সম্পর্কে আমরা আজকে আলোচনা করব হজরত মিসা হজরত মির্জা গোলাম আহমদ আলাহ সাল্লাতামের লিখিত যেই বই সেই বইয়ের প্রাক্ষিতে আমরা আরেকটি অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি অনুষ্ঠানের যেই প্রশ্নটি আমি করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে হজরত ইসা আলাইসাল্লামের যেই ক্রুশীয় যে মৃত্যু তার উদ্ধার সম্পর্কে পবিত্র কোরআন ও প্রামাণ্য হাদিসাবলী থেকে আপনি যদি কিছু সাহায্য প্রমাণ করেন আমাদের সামনে দুঃখিত আমি আসলে একটু এখানে গরমিল হয়ে গিয়েছে আমরা শুরুতেই যেই জিনিসটি করে থাকি সেটা হচ্ছে আমাদের প্রাণপ্রিয় খলিফা হজরত মির্জা মসরুর আহমদ খলিফাতুল মসিয়াল খামেস প্রদত্ত জুম্মার যে খোদবার রয়েছে সেই সেই খোদবার সারাংশ আমরা শুনে থাকি চলুন আমরা সেই খোদবার সারাংশটি শুনে নিই নఖিল বিশু আহমদিয়া মুসলিম জামাতের প্রাণপ্রেরী ইমাম হযরত মিজা মাসর আহমদ খলিফাতুল মাসিয়ল الخامس আদলাত বিল্লাহ সিরাজুদ্দিন গতকাল 14 ডিসেম্বর 2018 লন্ডনের বাইতুল ফুতু মসজিদে প্রদত্ত জুমার খুতবায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদরী সাহাবীদের স্মৃতিচারণ করে বলেন আজ হযরত মিস্তাবিন উসাসা রাদিয়াল্লাহু আনহু স্মৃতিচারণ করব এই সাহাবীর নাম ছিল আফ এবং উপাধি ছিল মিস্তা তার মায়ের নাম হযরত উম্মে মিস্তা সালমা বিনতে সখর রাদিয়াল্লাহু আনহা حضرت مستہ حضرت عبیدہ بن حارث رضی اللہ عنہ و تاردو بھائی تو فائل و حسین بن شاہ تھے মদিনায় হিজরত করেন হিজরতের সময় তারা নাজে উপত্যকায় মিলিত হবার পরিকল্পনা করেছিলেন কিন্তু সাপে দংশন করেছিল বলে হজরত মিশ্রা মিস্তা রাদু আল্লাহ তালা আনহু যথাসময় সেখানে পৌঁছাতে পারেননি পরের দিন অন্যরা এই ঘটনা জানতে পারে এবং ফিরে এসে হজরত মিস্তাকে সাথে নিয়ে তারা মদিনায় পৌঁছান এবং তারা সবাই হজরত আব্দুর রহমান বিন সালমার বাড়িতে আশ্রয় গ্রহণ করেন মদিনায় হজ মিস্তা রদিউল্লাহ তালা আনহু বদরসহ সকল যুদ্ধে মহানবী সাল্লাহ আলহি ওয়াসালামের সহযোদ্ধা ছিলেন হিজরতের অষ্টম মাসে মহানবী সাল্লাহ আলহি আসলাম হজরত উবায়দা বিন হারেসের নেতৃত্বে যে অভিযাত্রী দল কুরাইশদের গতিবিধি পর্যবেক্ষণের জন্য পাঠিয়েছিলেন সেটির পতাকা পতাকাবাহক ছিলেন হজরত মিস্তা রদিয়াল্লাহ আনহু হজুর বলেন এই অভিযানের বিষয়ে পূর্বে একটি খুদ্ায় উল্লেখ করা হয়েছে হজ মিস্তা রদিল্লাহ আনহু চৌত্রিশ হিজড়িতে ছাপ্পান্ন বছর বয়সে হজ উসমান তাল আনহুর খেলাফতকালে মৃত্যুবরণ করেন মতান্তরে তিনি হজরত আলী রাদিল্লাহ আনহুর সাথে সিফিনের যুদ্ধে অংশ নেন এবং সে বছরই অর্থাৎ সাঁত্রিশ হিজড়িতে মৃত্যুবরণ করেন হজর বলেন হজরত আয়শা সিদ্দিকা রাদিল্লাহ আনহার বিরুদ্ধে মিথ্যা অপবাদ আরোপের ঘটনায় মিস্তা ও ভুলবশত অংশ নেন হজরত মিস্তার ভরণ পোষণের খরচ যোগাতেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু এই ঘটনায় মিস্তার অংশগ্রহণের পর হজরত আবু বকর সিদ্দিক রাদিল্লাহ আনহু প্রতিজ্ঞা করেন যে তিনি মিস্তাকে ভরণ পোষণের জন্য আর কোনো খরচ দেবেন না তখন আল্লাহ তালা এ বিষয়ে সুরা নূরের তেইশ নম্বর আয়াতে নাজিল করে বলেন আর তোমাদের মাঝে প্রাচুর্য ও ঐশ্বর্যের অধিকারীরা তাদের আত্মীয় স্বজন অভাবী ও আল্লাহর পথে হিজরতকারীদের কিছুই দিবে না বলে যে কসম দিবে না বলে যেন কসম না খায় বরং তারা যেন ক্ষমা করে এবং উপেক্ষা করে তোমরা কি চাও না আল্লাহ তোমাদের ক্ষমা করুন আর আল্লাহ অতীব ক্ষমাশীল পরম দয়ালু এরপর হজরত আবু বকর সিদ্দিক রাদিল্লাহ আনু পুনরায় তার ভরণ পোষণের খরচ দিতে আরম্ভ করেন হজরত মাসি মাহমুদুল্লাহ আসলাম এই ঘটনার উল্লেখ করে লিখেছেন হজরত আয়সা রাদিল্লাহ তালা আনহা সম্পর্কে মুনাফিকরা যে অপবাদ রটিয়েছিল তাতে কতিপয় সরলপ্রাণ সাহাবিও অংশ নিয়ে ফেলেছিলেন বিশৃঙ্খলা সৃষ্টি করা এসব সাহাবির উদ্দেশ্য বা অভিপ্রায় ছিল না বরং সরল বিশ্বাসে তারা এ কাজে জড়িয়ে পড়েছিলেন এই অপবাদের ঘটনাটি যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা তাই হুজুর সেই বুখারি থেকে আয়সা রদিউল্লাহ তালা আনহার বরাতে এ সংক্রান্ত যে হাদিস রয়েছে তা সবিস্তারে তুলে ধরেন ঘটনার বিবরণ হলো এক যুদ্ধাভিযানে যাবার সময় মহানবী সাল্লাহ আসালাম হজ আয়সা রাদিয়াল্লাহ তাল আনহাকে সাথে নিয়ে যান যেহেতু তখন পর্দা সংক্রান্ত কোরআনের নির্দেশ নাজিল হয়ে গিয়েছিল তাই হজ আয়সা রাদিউল্লাহ তাল আনহা হাওদাসহ উটের পিঠে আরোহণ করতেন যা পর্দা দিয়ে ঢাকা থাকতো অভিযান থেকে ফেরার পথে মদিনার কাছাকাছি এসে মহানবী সাল্লাহ আলহিবাসাল্লাম যাত্রা বিরতির নির্দেশ দিলে হজরত আয়সা রদিল্লা আনহা প্রকৃতির ডাকে সাড়া দিতে কিছুটা দূরে চলে যান ফেরত আসার পর তিনি বুঝতে পারেন যে তার গলার মূল্যবান হারটি হারিয়ে গেছে তিনি সেটি খুঁজতে আবার ফিরে যান হার খুঁজতে খুঁজতে তার কিছুটা বিলম্ব হয়ে যায় ফিরে এসে দেখেন সবাই রওনা হয়ে গেছে তার উটো চলে গিয়েছিল কারণ যারা তাকে সহ হাওদা উটের উপরে রাখতেন বা বসাতেন তারা বুঝতেই পারেননি যে হজরত আয়েশা হাওদাতে নেই হজরত আয়েশা হালকা পাতলা গরনের অধিকারিণী ছিলেন সে যুগের মেয়েদের ওজন খুবই কম হতো তাই তারা বুঝতেই পারেননি যে হাওদাতে হজরত আয়েশা নেই আয়সা রাদিল্লা রানহা ফিরে এসে কাউকে না পেয়ে ভীত বল হন এবং যেখানে তার তাবু ছিল সেখানে গিয়ে বসে থাকেন তার ধারণা ছিল যখন তাকে খুঁজে পাওয়া যাবে না তখন এখানে এসেই তাকে আবার খোঁজা হবে আয়সা রাদিল্লা রানহা বসে থেকে ক্লান্ত হয়ে সেখানেই ঘুমিয়ে পড়েছিলেন এমন সময় সাফওয়ান বিন মুয়াত্তাল সেখানে এসে পৌঁছান তার দায়িত্ব ছিল শিবির গোটানোর পর কেউ কোনো কিছু ফেলে গেল কিনা তা দেখা পিছন দিক থেকে তিনি দূর থেকে দেখেন কেউ একজন মাটিতে ঘুমিয়ে আছে যেহেতু তিনি আগে থেকেই হজরত আয়েশাকে চিনতেন তাই তিনি দূর থেকেই উচ্চস্বরে ইন্না আলিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন পাঠ করেন এই কথা শুনে বা এই আওয়াজ শুনে হজরত আয়েশা রাদিল্লা আনহা জেগে ওঠেন এরপর সাফওয়ান হজরত আয়সা রাদিউল্লাহ আনহাকে নিজ উটে চড়িয়ে এবং নিজে পায়ে হেঁটে মূল কাফেলার সাথে মিলিত হওয়ার উদ্দেশ্যে রওনা হন আর ঠিক দুপুরবেলা কাফেলার সাথে গিয়ে মিলিত হন যখন সবাই সেখানে বিশ্রাম নিচ্ছিল এই দৃশ্য দেখে দুষ্ট লোকেরা যা অপবাদ রটনার তা রটিয়ে ছাড়ে এর মূলে ছিল মুনাফিকদের নেতা আবদুল্লা বিন ওবাই বিন সালুল মদিনায় ফিরে হাজরত আয়সা সিদ্দিকা রাদিলত রানহা অসুস্থ হয়ে পড়েন এবং তিনি প্রায় এক মাস অসুস্থ থাকেন আর এই এক মাস ধরে এই ঘটনার চর্চা হতে থাকে আয়সা রাদিলত রানহা এসবের কিছুই জানতেন না তবে তিনি এটি দেখে খুবই আশ্চর্য হন যে তিনি অসুস্থ হলে মহানবী সাল্লাম তার যতটা খোঁজখবর নিতেন এবার কিন্তু ততটা নিচ্ছিলেন না একদিন রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে তিনি যখন উম্মে মিস্তার সাথে বাইরে যান তখন ঘটনাক্রমে উম্মে মিস্তা তাকে এই অপবাদ রটনার কথা জানান আয়সা রাদিলত রানহা বলেন একথা শুনে আমি আবার অসুস্থ হয়ে পড়ি তিনি বাড়ি ফিরে তার মায়ের কাছে সব জানতে চান তার মা তাকে শান্ত হতে বলেন আয়সা রাদিলত রানহা বলেন মায়ের কাছে বিস্তারিত শোনার পর আমার এমন কান্না পায় যে কোনোভাবেই তার থাম ছিল না সারা রাত ধরে তিনি কাঁদেন এরপর মহানবী সাল পরদিন মহানবী সাল্লাহ আলহাম হজ আয়সা রাদিল্লাতলা আনহার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য হজ আলী রাদিল্লাতলা আনহু ও ওসামা বিন জায়েদ রাদিল্লাতলা আনহুকে ডেকে পাঠান কারণ এত দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এ বিষয়ে আল্লাহর পক্ষ থেকে কোনো ওহি নাজিল হচ্ছিল না হজ ওসামা রাদিল্লাহ আনহু পরামর্শ দিতে গিয়ে বলেন আল্লাহর কসম আমরা আয়সা রাদিল্লাহ আনহার মাঝে কখনও কোনো দোষ ত্রুটি দেখিনি কিন্তু হজ আলী রাদিল্লাহ আনহু বলেন হে আল্লাহ রসুল আপনার তো এত দায় পড়েনি আপনার আরও স্ত্রী আছে কেন তাকে রাখবেন অবশ্য তিনি সাথে সাথে এই পরামর্শও দেন যে হাজ আয়েশার সেবিকাকে ডেকে তার কাছ থেকে হাজরত আয়েশার ব্যাপারে জানতে চাওয়া হোক মহানবী সাল্লাহ আসলাম বারিরা নামক সেই সেবিকাকে ডেকে জিজ্ঞেস করলে সে আল্লাহর কসম খেয়ে উত্তর দেয় হজরত আয়েশার মাঝে এটি ছাড়া আর কোনো দোষ নেই যে তিনি আটা মেখে তা সেখানে রেখে ঘুমিয়ে পড়েন আর বাড়ির ছাগল এসে তা খেয়ে ফেলে অর্থাৎ তার ঘুম একটু বেশি ও গভীর ছিল হুজুর আনোয়ার আদুল্লাহ বিন আজিজ বলেন এটি কোনো দোষ নয় বরং অল্প বয়সের কারণে ঘুম কাতুরের স্বভাব বলা যেতে পারে একে যা হোক মহানবী আসলাম সেদিন সাহাবিদের কাছে দুঃখের সাথে বলেন সেই ব্যক্তিকে কে সামলাবে যে আমার স্ত্রীর বিষয়ে আমাকে এমন কষ্ট দিচ্ছে তখন অস গোত্রের নেতা সাদ বিন মোয়াজ রাদিউল্লাহ তালা আনহু দাঁড়িয়ে বলেন যদি সে অস গোত্রের হয় তবে আমরা তার শিরোচ্ছেদ করব যদি আমাদের ভাই খাজরাজ গোত্রের হয় তবে আপনি যে শাস্তি দিতে বলবেন আমরা তাকে তাই দেব এতে খাজরাজ গোত্রের সাহাবি সাদ বিন ওবাদা রাহ দাঁড়িয়ে বলেন খাজরাজ গোত্রের কাউকে তুমি তা করতে পারবে না যদি এমনটি করো তাহলে তাদের মধ্যে গোত্রীয় বিবাদ বিবাদ সৃষ্টি হবে এবং যুদ্ধের উপক্রম দেখা দিবে শয়তান তাদের ভুলিয়ে দেয় আসল বিষয় কি ছিল মহানবী সাল্লাহ আলাইসালাম অনেক কষ্টে সেদিন তাদের নিরস্ত্র করেন ও নিরবতা অবলম্বন করেন হজরত আয়সা দু রাত একদিন অনবরত কেঁদেই যাচ্ছিলেন তার বাবা মাও তার কাছেই ছিলেন সেদিন মহানবী সাল্লাহাম ঘরে এসে হজরত আয়সার কাছে প্রথমবারের মতো বসেন এবং সেদিনই প্রথম মহানবী সাল্লাহ আলসালাম এ বিষয়ে তার সাথে কথা বলেন যে তিনি এমনটি শুনেছেন আয়েশার ব্যাপারে আর বলেন যদি এটি অপবাদ হয়ে থাকে তবে আল্লাহ অবশ্যই হে আয়েশা তোমাকে এর থেকে মুক্ত ঘোষণা করবেন আর যদি তোমার দ্বারা কোনো ভুল হয়ে গিয়ে থাকে তবে আল্লাহর কাছে ক্ষমা চাও এবং তবা করো কেননা বান্দা যখন ভুল করার পর তবা করে ক্ষমা চায় তখন আল্লাহ তার প্রতি কৃপা করেন হাজ আয়সা রাদিল্লাহ আনহা বলেন একথা শুনে আমার অশ্রুপাত একেবারে বন্ধ হয়ে যায় তিনি তার পিতামাতাকে তার পক্ষ থেকে উত্তর দিতে বললে তারা অপারগতা জানান তখন হজরত আয়সা রাদিল্লাত রানু মহানবী সাসলামকে উত্তর দেন আপনারা এসব মিথ্যা অপবাদ এত দীর্ঘ সময় ধরে শুনছেন যে যদি আমি এই অপবাদ অস্বীকার করি তবুও আপনাদের তা বিশ্বাস হবে না আর মিথ্যা হওয়া সত্ত্বেও যদি আমি বলি এই ঘটনা সত্য তবে আপনারা সেটিই সত্য মনে করবেন তাই আমার জন্য এখন হজরত ইউসুফের পিতা হজরত ইয়াকুবের কথাই প্রযোজ্য যা তিনি বলেছিলেন এ কথা বলে হজরত আয়সা রানা সুরা ইউসুফের সেই আয়াত পাঠ করেন অতএব ধৈর্য ধরাই শ্রেয় আর আল্লাহ সর্বোত্তম সাহায্য প্রার্থনার স্থল হজরত আয়েশার দৃঢ় বিশ্বাস ছিল আল্লাহ অবশ্যই তাকে দায়মুক্ত ঘোষণা করবেন কিন্তু একবারের তরে তরেও কিন্তু একবারের তরেও এটি ভাবেননি যে আল্লাহ তালা খোদ পবিত্র কোরআনেই এর উল্লেখ করে দিবেন তার ধারণা ছিল হয়তো মহানবী সাল্লামকে আল্লাহ তালা স্বপ্নে কিছু দেখাবেন এবং এভাবে তিনি নির্দোষতা প্রমাণিত হবে হুজুর বলেন বাস্তবে যা ঘটেছিল তা হলো হজরত আয়েশার উত্তরের একটু পরই মহানবী সাল্লাহ আসলামের উপর কোরআনি ওহি নাজিল হয় যাতে হজরত আয়েশাকে আল্লাহ তালা মুক্ত ঘোষণা করেন হজরত আয়েশার মাতা তাকে বলেন রসুল্লাহর প্রতি তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো কিন্তু হজরত আয়েশা রাদিল্লা আনহা জবাব দেন আল্লাহর কসম আজ আমি আল্লাহ ছাড়া আর কারো প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব না কেননা তিনি আমাকে দায় মুক্ত বলে ঘোষণা করেছেন হুজুর বলেন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা ছিল মুনাফিকদের চক্রান্তে মহানবী সাল্লাহ আলহামের পবিত্র সহধর্মিনীর বিরুদ্ধে এক জঘন্য মিথ্যা অপবাদ ছিল এটি কিন্তু কতিপয় সরলমানা মুসলমান হইতে অংশ নিয়ে ফেলেছিলেন ভুল ক্রমে তারা হলেন হজরত হাসান বিন সাবেদ রদিল্লাত রানু মিস্তা বিন ওসাসা রদিল্লাত রানু হামনা তু জাহাস রদিয়াল্লাহ আনহু কোরআনের নির্দেশ অনুসারে এই তিনজনকে ব্যত্যাঘাত করা হয়েছিল তবে এ বিষয়ে মতভেদ রয়েছে যে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল না ক্ষমা করে দেওয়া হয়েছিল কিন্তু তারা যে ভুল বুঝতে পেরে তবা করেছিলেন সে কথা কিন্তু নিশ্চিত কেননা তারা এর পরও ইসলামের সেবায় অনেক কাজ করেছেন আর তাদের শেষ পরিণতিও হয়েছিল উত্তম এবং শুভ এছাড়া বদ্রি সাহাবি হিসেবে মিস্তার আদিলতলা আনহুর মর্যাদাও রক্ষা পেয়েছে হুজুর আনোয়ার আদিলতরা বেনাসলে আজিজ সাবিদের পদমর্যাদা ক্রমাগত উন্নত হওয়ার জন্য আল্লাহ দরবারে দোয়া করে খোদবা শেষ করেন প্রিয় শ্রোতা মণ্ডলী হুজুরের খোদবা সম্পূর্ণ শোনার কখনোই কোনো বিকল্প নেই আমরা সময় প্রতি লক্ষ্য রেখে খোদবার সারমর্ম উপস্থাপন করছি মাত্র আপনাদেরকে হুজুরের পুরো খোদবাটি শোনার অনুরোধ রইল হুজুরের খোদবাটি পুরো শুনতে পাবেন আমাদের ইন্টারনেট রেডিও চ্যানেলে অর্থাৎ ভয়েস অফ ইসলাম বাংলা এবং আমাদের website W W W dot Ahmadiyya Bangla dot ওআরজিতে শ্রোতমণ্ডলী আমরা এতক্ষণ নিখিল বিশ্ব আহমদিয়া মুসলিম জামাতের প্রাণপ্রিয় খলিফা হজরত মির্জা মসরুর আহমদ খলিফাতুল মসিয়াল খামেস আইদাল্লাহ তালা বিনাসরুল আজিজ প্রদত্ত গত শুক্রবারের জুমার খোদবার সারাংশ শুনছিলাম আমরা শুনছিলাম সেই মহান বদ্রি সাহাবিদের কথা তাদের বলিদানের কথা আমরা এটাও শুনছিলাম হজরত আয়সা আজ আল্লাহ আনহার একটি ঘটনার কথা শ্রোতাবৃন্দ অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আমাদের বিজ্ঞ আলোচকবৃন্দ যারা আমার সামনে উপস্থিত আছেন তাদের সাথে কিছু কথা বলতে চাই শুরুতেই আমি শ্রদ্ধেয় জনাব সাইফুল ইসলাম সাহেবকে অনুরোধ করব আমরা যেই বইটি নিয়ে আজকে আলোচনা করছি মসি হিন্দুস্তান মে যেটা বাংলা অর্থ হচ্ছে ভারতবর্ষে ঈসা আলাই সাল্লা আসসালাম এই বইয়ের পটভূমি বা এটার ভূমিকা নিয়ে যদি আপনি একটু আলোচনা করেন ধন্যবাদ রিঙ্কি হক সাহেব প্রিয় শ্রোতাবৃন্দ যারা ভয়েস অফ ইসলাম লাইভ স্ট্রিমিংয়ে ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন এবং W W W Voice of Islam Bangla dot কমে বিশ্বব্যাপী আমাদের শুনছেন তাদের সবাইকে আমি আসসালামু আলাইকুম জানাচ্ছি এই বইটি এই যুগের জন্য অত্যন্ত যুগোপযোগী একটি বই আমাদের শ্রোতাবৃন্দ যারা আছেন তাদেরকে অনুরোধ করব আমাদের এই ইন্ট্রোডাকশনগুলো শোনার পর আপনারা নিশ্চয়ই উৎসাহিত হবেন এই বইটি নিয়ে পড়ার জন্য এবং ইসার সালাম নিয়ে গবেষণা করার জন্য মসিহিন্দস্তান মে বইটি হজরত ইমাম মাহাদি ও প্রতিষ্ঠিত মুসি ইমাম মাহাদি আসলাম হজরত মির্জা গোলাম আহমদ আলাইসাল্লাম এপ্রিল মাসে আঠারোশো নিরানব্বই সালে এই পুস্তকটি প্রণয়ন করেন এই পুস্তকটি প্রণয়নের উদ্দেশ্য হল আমরা যদি যে পল যে যিনি এখনকার যে খ্রিস্টান ধর্মের যে মূল ফাউন্ডার এখন বলা হয় যে যার মাধ্যমে যার কথা এখন ফলোয়ার বেশি যারা ক্যাথলিক যারা সে বলেছিল যদি মসিহ জীবিত হয়ে উত্থিত না থাক না যদি মসিহ জীবিত হয়ে উত্থিত না হয়ে থাকেন তাহলে আমাদের প্রচারও বৃথা তোমাদের বিশ্বাসও বৃথা আসলে এটি যে বৃথা এই কথাটি প্রমাণ করেছেন হজরত ইমাম ইসলাম এই বইটি তিনি এ বইতে যে বিষয়তে সাধারণত বর্ণনা করেছেন সেটি হচ্ছে যে ঐতিহাসিক সাক্ষ্য প্রমাণ এবং অমুসলিম জাতিসমূহের প্রাচীন দলিলপত্র উপস্থাপনের মাধ্যমে অকাট্যভাবে তিনি প্রমাণ করেন যে হজরত মুসিনাসেরি আলাইসাল্লাম ক্রুশীয় ঘটনার পরে ইঞ্জিনে বর্ণিত তার পূর্ব প্রতিশ্রুতি ও ঘোষণা অনুযায়ী ইসরায়েলের হারানোর দশ গোত্রের খোঁজে ফিলিস্তিন থেকে হিজরত করেন এবং নাসিবাস ও ইরান হয়ে আফগানিস্তান ও কাশ্মীর তথা ভারতবর্ষে আগমন করেন ক্রুশবিদ্ধ হয়ে তিনি প্রকৃতপক্ষে মারা যাননি এবং আকাশেও যাননি তাই কখনও আশা করা উচিত নয় যে তিনি আবার আকাশ থেকে নেমে আসবেন তিনি একশো বছর একশো বিশ বছর বয়সে কাশ্মীরের শ্রীনগরে ইন্তেকাল করেন শ্রীনগরের খানিয়ার মহল্লায় তার সমাধি রয়েছে এখন এই বইতে তিনি এইগুলি কোনো ভাষা ভাষা কোনো গবেষণা তিনি উপস্থাপন করেনি এই বইটি মসি হিন্দুস্তান বইটি প্রথমে ইংরেজিতে অনুবাদ হয়েছিল উনিশশো সালে আর উর্দু ভাষা থেকে বাংলা ভাষায় এটা মাওলানা আহমদ সাদেক মাহমুদ সাহেব এটা মুরব্বী সিলসিলা এটাকে অনুবাদ করেন বাংলাদেশের এছাড়া মাওলানা সালে আহমেদ সাহেব বইটি ভালো করে দেখে দেন এবং জনাব মতিউর রহমান সাহেব প্রুফ রিডিং দেখে দেন তো এই বইটিতে বাংলা ভাষা অত্যন্ত সুস্পষ্টভাবে সাবলীল অনুবাদ এখানে রাখা হয়েছে এখানে আরও যে বিষয়গুলো আমি বলতে চাই উনি যে ম্যাথডিক্যাল যে ডিসকাশনগুলো করেছেন তিনি সুস্পষ্টভাবে ইঞ্জিলের সাক্ষ্য প্রমাণ এখানে বর্ণনা করেছেন কোরআন করিম ও হাদিসের সাক্ষ্য প্রমাণ রেখেছেন চিকিৎসাশাস্ত্রের প্রাচীন গ্রন্থাদির সাক্ষ্য প্রমাণ এখানে উপস্থাপন করেছেন প্রাচীন গ্রন্থাবলীর সাক্ষ্য প্রমাণ সেসব সাক্ষ্য প্রমাণ যা ধারাবাহিকভাবে মুখে মুখে চলে আসছে এছাড়াও সর্বস্বীকৃত পারিপার্শ্বিক অবস্থাসূচক সাক্ষ্য প্রমাণ যুক্তিগত সাক্ষ্য প্রমাণ তার প্রতি আল্লাহ কর্তৃক প্রদত্ত ওহি এলহামের সাক্ষ্য প্রমাণ এছাড়াও তিনি খ্রিস্ট ধর্মের সাথে ইসলামের যে শিক্ষার তুলনামূলক পর্যালোচনা ও ইসলাম ধর্মের সত্যতার যুক্তি এতে তুলে ধরেন এছাড়াও তিনি আল্লাহ তালা বলেন যে আল্লাহ তালা আমাকে আদিষ্ট করেছেন এবং আল্লাহ কর্তৃক আমার প্রেরিত মুসিমা ধাবার দাবির প্রমাণ এখানে তিনি বর্ণনা করেছেন এখে এই পুস্তকের মধ্যে তিনি খ্রিস্টানদের উপর এহসান করেছেন মুসলমানদের উপর এহসান করেছেন খ্রিস্টানদের প্রতি তিনি যেভাবে স্থান করছে সেটা হচ্ছে যে খ্রিস্টানদের প্রতি সবচেয়ে বড় সহানুভূতি হচ্ছে সেই সত্য খোদার দিকে তাদের মনোযোগ আকর্ষণ করা যিনি জন্ম মৃত্যু ও দুঃখ কষ্ট ইত্যাদি সকল প্রকার ত্রুটি হতে পবিত্র সেই খোদা যিনি সূচনাকালীন পার্থিব ও স্বর্গীয় সকল বস্তু ও সত্তাকে গোলাকারে সৃষ্টি করে তার প্রাকৃতির বিধানে এই নির্দেশনা একে দিয়েছেন যে গোলাকারের ন্যায় তার সত্তায়ও একত্ব ও দিকবিহীন সমাকৃত অর্থাৎ আল্লাহর একত্বকে প্রকাশ করেছে কাজে মৌলিকভাবে একক বস্তুগুলোর কোনো একটিকেও তিনি ত্রিভুজ সৃষ্টি করেনি অর্থাৎ ত্রিতত্ত্ববাদের কথা এখানে বলা হচ্ছে প্রাথমিকভাবে খোদাতলা যা কিছু সৃষ্টি করেছেন যেমন পৃথিবী নবমণ্ডল সূর্য চন্দ্র তারকারাজি মৌলিক পদার্থ সবই গোলাকার তাদের গোলাকার তহিদের দিকেই নির্দেশ দিচ্ছে আবার মুসলমানদের প্রতি সমানুভূতি হচ্ছে তাদের নৈতিক অবস্থা সংশোধন করা একজন রক্তপাতকারী মসি ও মাহাদি সম্পর্কে তাদের অন্তরে জমানো অলিক আশাকে নির্মূল করা কেন তা ইসলামী শিক্ষামালা সম্পূর্ণ বিরোধী তিনি বলেন যে রক্তপাতকারী মাহাদি এসে তলোয়ার জোরে ইসলামকে বিস্তার দেবেন বলে বর্তমানে এক শ্রেণীর উলামা তা বিশ্বাস করে তা সবই কোরআনী শিক্ষার পরিপন্থী এগুলো কেবল প্রবৃত্তিমূলক কামনা বাসনা মাত্র একজন সচেত সচেতা ও সত্যপরায়ণ মুসলমানের পক্ষে এসব ধন ধারণা থেকে বিরত থাকার জন্য এতটুকুই যথেষ্ট যে কোরআনের নির্দেশনাগুলিকে মনোমুখ সহযোগে পাঠ করা একটু স্থিরভাবে লক্ষ্য করা কোনো ব্যক্তিকে ধর্মে দীক্ষিত করার জন্য হত্যার হুমকি দেওয়া খোতালতালার পবিত্র কালামের কত বিরোধী এভাবে তিনি দুই মানে পৃথিবীর সবচেয়ে বড় বৃহৎ দুইটি ধর্মের লোকদেরকে এভাবে তিনি উদ্ধার করেছেন উদ্ধার করেছেন অন্যান্য ছোট ধর্মগুলোকেও বৌদ্ধ ধর্ম থেকে শুরু করে অন্যান্য যে সমস্ত ধর্মের কথা আছে সেগুলোকে তিনি উদ্ধার করেছেন তো আপনারা আমাদের বিজ্ঞ আলোচকবৃন্দ এগুলি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবেন আপনারা তার থেকে জানতে পাবেন এবং উৎসাহিত হবেন এই বইটি পড়ার জন্য ধন্যবাদ শ্রদ্ধেয় সাইফুল ইসলাম সাহেব আপনার মূল্যবান বক্তব্যের জন্য বইটির পটভূমি আপনি আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে তুলে ধরেছেন অনেক কথা শুনলাম আপনার কাছ থেকে তারপর আমি একটু অ্যাড করে দিচ্ছি বইটি প্রথম প্রকাশিত হয়েছিল এপ্রিলের আঠারোশো নিরানব্বই সালে যেটা বাংলাদেশ থেকে প্রথম দুই সালে এটার বাংলা অনুবাদ প্রকাশ করা হয় শ্রোতামণ্ডলী আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন একশো দশমিক সাত গিগাহার্সে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদেরকে প্রশ্ন করতে পারেন প্রশ্ন করার number four one six four one zero six five two two toll free নাম্বারে আপনাদেরকে ফোন আপনারা আপনাদেরকে ফোন করতে পারেন one eight five five four one zero six five two two শ্রোতামণ্ডলী এই অনুষ্ঠানের এই মুহূর্তে আমরা জানতে চাইব আমাদের মুরব্বী মোহাম্মদ সোলাইমান সাহেবের কাছ থেকে যে ক্রুশবিদ্ধ হওয়ার আগে বাইবেলে যে ঘটনাটা বর্ণিত রয়েছে সেই বিষয়ে যদি আপনি একটু আলোকপাত করেন যেটাতে প্রমাণ হয় যে ইসা ইসলাম ক্রুশে মারা যাননি মোহাম্মদ সোলাইমান হোসেন সাহেব জি ধন্যবাদ সমস্ত শ্রোতাবৃন্দকে যারা ভয়েস অফ ইসলাম রেডিও শুনছেন পৃথিবীর বিভিন্ন স্থান থেকে সকলকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহু আসলে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বই মাসি হিন্দুস্তান মে এটাতে হজরত মাসি মাউদ আলাহ ইসলাম ক্রুশবিদ্ধ হজরত ঈসা আলাহ ইসলামের ক্রুশবিদ্ধ হওয়া থেকে কাশ্মীরে হজরত ঈসা আলাহ ইসলামের আগমন এবং সেখানে এসে তার মৃত্যুবরণ এবং সেখানে সমাহিত হওয়ার বিষয়ে পুঙ্খানুপুঙ্খ ভাবে সবকিছু বর্ণনা করেছেন এবং ঐতিহাসিক দলিল প্রমাণ এবং ইঞ্জিল থেকে দলিল প্রমাণ উপস্থাপন করেছেন হজরত মসিম মাহমুদুল্লাহ ইসলাম যে কথাটুকু প্রথম অধ্যায়ে তিনি বলেছেন যে খ্রিস্টানদের বিশ্বাস কি এবং সে বিশ্বাস অনুযায়ী খ্রিস্টানদের ইঞ্জিল অনুযায়ী সে বিশ্বাস কতটুকু যুক্তিযুক্ত এবং কতটুকু সত্য এটি হজরত মাসিমাউদ্দুল্লাহ ইসলাম স্পষ্ট ভাবে তুলে ধরেছেন প্রথমে হজরত মাসিমাউদ্দুল্লাহ ইসলাম বলেছেন যে খ্রিস্টানরা বিশ্বাস করেন যে ঈসা আলাহ ইসলাম গ্রেফতার হবার পর ক্রুশবিদ হয়ে মারা যান এবং পুনরুত্থিত হয়ে আকাশে চলে যান এবং এটাকে তারা অনেক সম্মানের এবং আল্লাহ তালার পুত্র হিসেবে তারা দেখেন এবং তাদের সমস্ত পাপের মোচনকারী হিসেবে তারা এই বিষয়টি দেখেন এটা খ্রিস্টানদের বিশ্বাস কিন্তু হাজার মাসিম মোহাম্মদ আল্লাহ ইসলাম বলছেন আমরা যখন ইঞ্জিল পাঠ করি এবং সেখানের বিভিন্ন শ্লোক যখন আমরা পাঠ করে দেখি তখন আমাদের কাছে স্পষ্ট হয় যে ইঞ্জিলের শিক্ষা অনুযায়ী হজরত ঈসা আলাহ ইসলাম সম্পর্কে খ্রিস্টানদের এই সমস্ত ধ্যান ধারণা এবং বিশ্বাস সম্পূর্ণভাবে অমূলক যেমন ইসলাম প্রথম যে যুক্তি উপস্থাপন করেছেন সেটি হলো ইঞ্জিলের বারো অধ্যায় চল্লিশ নম্বর শ্লোকে সেটি লিখিত আছে হজরত ইসা আলাহ ইসলাম তার সাথীদেরকে শিষ্যদেরকে বলেছিলেন যে ইউনুস নবী যেমন তিন দিন তিন রাত মাছের উদরে ছিলেন তেমনি মনুষ্যপুত্র তিন দিন তিন রাত মাটির গর্ভে অবস্থান করবে প্রথম যুক্তি হাজর মাসিমা ইসলাম এটি দিয়েছেন এবং বলেছেন যে হাজরত ইসা আলাহ ইসলাম এটিও বলেছেন আমরা জানি ইঞ্জিলে যে তোমাদের জন্য ইনুস নবীর নিদর্শন ছাড়া আর কোন নিদর্শন তোমাদেরকে দেখানো হবে না মুসিম মাহদুল্লাহ ইসলাম এখানে সম্পূর্ণভাবে বিস্তারিত এর আলোচনা করেন যে ইনুস নবী ইনুস আলাহ ইসলামের নিদর্শন কি ছিল ইনুস আল্লাহ ইসলামের নিদর্শন ছিল তিন দিন তিনি মাছের পেটে ছিলেন কিন্তু জীবিত অবস্থায় ছিলেন অর্থাৎ হজরত ঈসা আলাহ ইসলাম যদি কবরে থাকেন তাহলে তিন দিন তিনি কবরের মাঝে জীবিত অবস্থায় থাকবেন হজরত ইউনুস আলাহ ইসলাম জীবিত অবস্থায় মাছের পেট থেকে আল্লাহ তালার নিদর্শনে তিনি সেখান থেকে বেরিয়েছিলেন জীবিত অবস্থায় ছিলেন তার শিষ্যদের কাছে ফিরে গিয়েছিলেন অতএব হজরত ঈসা আলাহ ইসলামও সে মাছের কবর থেকে বের হবেন এবং তার শিষ্যদের কাছে ফিরে যাবেন এবং তার শিষ্যরা যেভাবে ইনুস আলাহ ইসলামের শিষ্যরা যেভাবে ইনুস আলাহ ইসলামকে মেনে নিয়েছিল ঠিক একইভাবে ইসা আলাহ ইসলামের শিষ্যরাও এবং যার জন্য তিনি প্রেরিত হয়েছিলেন তারা তার হাতে তাকে মান্য করবেন এটি বলার পর হজরত মসিম ইসলাম তুলে ধরেন যে ইসা আলাহ ইসলাম বনি ইসরায়েলের জন্য প্রেরিত হয়েছিলেন এবং বনি ইসরায়েলের যে দশটি গোত্র এই তিব্বত এবং আফগানিস্তান এবং কাশ্মীর এলাকায় ছড়িয়ে ছিটিয়ে ছিল এর প্রমাণ তিনি উল্লেখ করেন যে সাতশো একুশ খ্রিস্টপূর্বে অসুর রাজার শ্যালম্যানসার যিনি সামেরিয়া থেকে বন্দী হয়ে নিয়ে যান এই দশটি গোত্রকে এবং ছড়িয়ে ছিটিয়ে দেন এই অঞ্চলগুলোতে তারা বাধ্য হয় সেখান থেকে এই অঞ্চলগুলোতে বসবাস করার জন্য অতএব হজরত ইসা আলাহ ইসলাম এই হারানো মেষকে উদ্ধার করার জন্য এই অঞ্চলে এসেছিলেন এটি বলার পর হজরত নসিম মাহমুদুল্লাহ ইসলাম বলেন যে দ্বিতীয় বিষয় হলো খ্রিস্টানরা তো ঈসা আল ইসলামকে অনেক বড় মর্যাদা দেয় বলে তারা মনে করে কিন্তু আসলে এই মর্যাদার নেপথ্যে মর্যাদার পেছনে তারা যে হজরত ঈসা আল ইসলামের কত অপমান করছে এই বিষয়টি তারা বুঝতে পারছে না যদি তারা বুঝতো তাহলে তারা এই এই ধরন এই ধরনের সারশূন্য বিশ্বাস থেকে তারা ফিরে আসতো যেমন হাজরত মসিমাউদ্দুল্লাহ ইসলাম এরপরে তুলে ধরেন যে তওরাতে লিখা আছে যে বাইবেলে লিখা আছে যে ক্রুশবিদ্ধ হয়ে যদি কেউ মারা যায় তাহলে সে অভিশপ্ত হয়ে মারা যাবে এখন প্রশ্ন হলো যে তারা বিশ্বাস করে যে ক্রুশবিদ্ধ হয়ে তিনি মারা গিয়ে তাদের সমস্ত পাপ মোচন করে দিয়েছেন কিন্তু এটি চিন্তা করে না যে যেই বাইবেলের জন্য তিনি এসেছেন সেই বাইবেলে লেখা আছে ক্রুশবিদ্ধ হলে সে লানত মালউন হবে আর মালুনের যদি অর্থ করা হয় তাহলে লানাতের মালুনের এমন অর্থ হবে যে ব্যক্তি আল্লাহ তালার আল্লাহ তালা থেকে দূরে সরে গেছে আল্লাহ তালার সাথে যে বিদ্রোহ করেছে আল্লাহ তালার যে আধ্যাত্মিকতা যার হৃদয়ের মধ্যে নেই যে অন্ধকারে সম্পূর্ণভাবে ছেয়ে গেছে তাকে মালুন বলা হয় এখন একটি পাপ মোচনের এই শিক্ষাটাকে প্রচার করার জন্য তারা এমন একটা কথা বলছে যেন আমাদেরকে এই কথা বিশ্বাস করে নিতে হবে যে হাজরত ঈসা আলাহ ইসলাম যিনি এসেছিলেন তিনি কোনো এক সময় আল্লাহ তালার শিক্ষাকে অমান্য করেছিলেন নওয়াজবিল্লা মিন জালেক তিনি তার মাঝে শয়তান ভর করেছিল নওয়াজবিল্লা মিন জালেক তার মাঝে এমন অন্ধকার ছেয়ে গিয়েছিল যে সম্পূর্ণভাবে তিনি আল্লাহ তালাকে ভুলে গিয়েছিলেন নওয়াজবিল্লা মিন জালেক অতএব এই বিষয় থেকেও যদি ঈসা আলাহ ইসলামের সত্যের কথা যেমন ঈসা আলাহ ইসলামের ব্যাপারে লেখা আছে ঈসা আলাহ ইসলাম নিজেই বলেছেন আমি পৃথিবীর আলো আমি প্রত্যদর্শক আমি খোদার সাথে উচ্চ পর্যায়ের প্রেম বন্ধনে আবদ্ধ আমি তার পক্ষ থেকে পবিত্র জন্ম লাভের অধিকারী এবং আমি তার প্রিয় পুত্র এই যে তার প্রিয় পাত্র এই কথাগুলো যে হজরত ইসা আলাহ ইসলাম বলেছেন এই সমস্ত কিছু ইঞ্জিলের কথা মিথ্যা সাব্যস্ত হবে যদি তিনি মালুন হয়ে থাকেন অতএব এই দৃষ্টিকোণ থেকেও হজরত ইসা আলাহ ইসলাম কখনো প্রশ্বিত হয়ে মারা যেতে পারেন না আরেকটি বিষয় উল্লেখ আছে যে মথির ছাব্বিশ নম্বর অধ্যায়ে বত্রিশ নম্বর শ্লোকে উল্লেখ আছে হজরত ইসা আলাহ ইসলাম বলেছিলেন যে আমি পুনরায় জীবিত হয়ে উঠার পর তোমাদের তোমাদের পূর্বেই গালিলে যাব অতএব তিনি এই কথা বলেছিলেন যে আমি গালিলে যাব হাজার মাসিম ইসলাম এখানে একটি সূক্ষ্ম বিষয়ে কথা বলেছেন যে এখানে যে জীবিত হওয়ার পর কথা বলেছেন অনেকে এ দিয়ে মনে করতে পারেন যে তিনি মারা গিয়েছিলেন এরপর তিনি জীবিত হয়েছেন তিনি হাজর নসিম আহমদুল্লাহ ইসলাম এটি প্রমাণ করেছেন যে সব ভাষার মাঝেই এটি ব্যবহার করা আমাদের বাংলার মাঝে বাংলাতেও যেমন ব্যবহার করা সে সম্পূর্ণ মরা থেকে বেঁচে বেঁচে গেছে সে মরা থেকে জীবিত হয়ে উঠেছে এটা ব্যবহার হয় এমন পর্যায় থেকে যখন মানুষ মৃত্যু ভাবাপন্ন বা এমন অবস্থায় বিরাজ করে যে সে নিশ্চিত মারা যাচ্ছে সেখান থেকে যখন কেউ বেঁচে আছে তখন সে বলে যে সে মৃত্যু থেকে জীবিত হয়েছে তো ঠিক একই ভাবে হজরত ইসা আল ইসলামের জন্য এই শব্দটি ব্যবহার হয়েছে এবং মজার বিষয় হলো যে বাইবেল যখন আমরা পড়ি তখন মার্কের ষোলো অধ্যায়ের চোদ্দ এবং লুকের চব্বিশ অধ্যায়ের উনচল্লিশ এবং চল্লিশ অধ্যায়ের বিয়াল্লিশ যে শ্লোক রয়েছে সেখানে স্পষ্ট দেখা যায় হাজরত ঈসা আলাহ ইসলাম সে কবর থেকে বেরিয়ে তাকে কবর থেকে বেরিয়ে গালিলের সড়ক দিয়ে হেঁটে যাতে হেঁটে যেতে দেখা যায় এবং পরিশেষে তিনি এগারো জন শিষ্যর সাথে তিনি সাক্ষাৎ করেন এবং তাদের সাথে খাবারও খান আর তিনি তাদেরকে তার ক্ষত বিক্ষত হাত পা দেখান এবং তারা মনে করে যে আমি হজরত ঈসা আলাহ ইসলাম হয়তো বা আত্মা হবেন কিন্তু তিনি বলেন যে আমাকে ছুঁয়ে দেখো কেননা আমার দেহ আমার আত্মার দেহ হাড়গোড় থাকে না কোন আত্মার দেহ বা হাড়গোড় থাকে না অথচ আমাতে তোমরা দেহ ও হাড় সবকিছু দেখতে পাচ্ছ এই কথা হাজরত ঈসা আলাহ ইসলাম বলেছেন অতএব ইঞ্জিল অনুযায়ী বোঝা গেল যে হাজরত ঈসা আলাহ ইসলামের সেই আত্মিক রূপ বা ঐশ্বরিক রূপ ছিল না যখন তিনি গালিলে যান সেখানে তিনি বাহ্যিক ভাবে ছিলেন এবং মজার ব্যাপার হলো যে তিনি কথা প্রমাণ করেননি কেননা তিনি কবর থেকে বেরিয়ে যদি তিনি ঐশ্বরিক রূপ নিয়ে আসতেন তাহলে তিনি প্রমাণ করার জন্য বলতেন যে দেখো আমি ঐশ্বরিক অবস্থায় রূপে এসেছি ইহুদিদেরকে সম্বোধন করতেন যে আমি ঐশ্বরিক রূপে এসেছি অতএব তোমরা আমাকে মেনে নাও কিন্তু তা তিনি কিন্তু তা করেননি তিনি কি করেছেন তিনি উল্টো তিনি যে মারা যাননি তিনি যে সেই রক্ত মাংসের মানুষই আছেন সেটি তিনি প্রমাণ করেছেন এবং সেখানে তিনি এটি প্রমাণ করেছেন যে তিনি রক্ত মাংসের মানুষ ছিলেন এখানে আরেকটি কথা মুসলিম মাহদুল ইসলাম উল্লেখ করে দিয়েছেন যে অনেকের মনে সংশয় হতে পারে তিনি কবর থেকে কিভাবে বেরোলেন এই কারণে তিনি এই বিষয়টি স্পষ্ট করেছেন যে তখনকার কবর কেমন ছিল তিনি উল্লেখ করেছেন তখনকার কবর এমন ছিল একটি কক্ষের মতো ছিল সে কক্ষের মধ্যে যাওয়া যেত এবং অন্যান্য মানুষও ঢুকতে পারত তারা সেখানে লাশটিকে রেখে আসতো এবং সেটার মধ্যে জানালারও ব্যবস্থা ছিল বা কোনো একটি সুরঙ্গের ব্যবস্থা ছিল যেটি পাথর দিয়ে ঢাকা থাকতো সেটার ভিতরে লাশ রাখা হতো হাজরত মসিমা আদুল্লাহ ইসলাম এটি উল্লেখ করে বলেছেন সেই কবর থেকে হাজরত ইসা আলাহ ইসলাম বেরিয়েছিলেন মজার ব্যাপার হলো হাজরত ইসা আলাহ ইসলাম সম্পর্কে মসিমাউদ্দাহ ইসলাম আরেকটি বিষয় ওইখানে উল্লেখ করেছেন যে ইঞ্জিল পাঠে আমরা দেখতে পাই মতির সাতাইশ নম্বর অধ্যায়ে উনিশ নম্বর শ্লোকে স্পষ্টভাবে লেখা আছে যে পিলাস যখন হজরত ইসা আলাহ ইসলামকে শাস্তি দানের জন্য রায় দিবে তখন পিলাতের স্ত্রী তাকে সংবাদ পাঠিয়েছিল যে এই সত্যবাদীর ব্যাপারে কোনো ধরনের পদক্ষেপ যেন গ্রহণ করা না হয় অতএব পিলাতের স্ত্রীকে স্বপ্নে দেখানো হয়েছিল যে স্বপ্নে তিনি বলেছিলেন যে আমাকে স্বপ্নে অনেক কষ্ট দেওয়া হয়েছে অতএব তুমি এই ব্যক্তিকে শাস্তি দিবে না এই কথা পিলাতের স্ত্রীর বলা স্পষ্টভাবে প্রতীয়মান করে যে পিলাতের স্ত্রীর কাছে আল্লাহ তালা ফেরেস্তা পাঠিয়ে জানিয়েছিলেন যে যেন ঈসা আলাহ ইসলামকে রক্ষা করা হয় প্রশ্ন হলো হাজার মুসলিম আল ইসলাম এখানে যুক্তি উঠিয়েছেন ইঞ্জিল থেকেই যে ইঞ্জিলে অন্যান্য জায়গাতেও দেখা যায় যখন আল্লাহ তালার ফেরেস্তা এসে কাউকে বাঁচানোর অঙ্গীকার করেন এবং কাউকে বাঁচানোর ব্যাপারে স্বপ্ন দেখান এর অর্থ হলো যে আল্লাহ তালার ইচ্ছা হলো যে তাকে বাঁচাবেন অতএব আল্লাহ তালার ইচ্ছার ব্যত্যয় হতে পারে না যেহেতু আল্লাহ তালা ইচ্ছা পোষণ করেছেন ঈসা আল্লাহ ইসলামকে বাঁচাবেন অবশ্যই ঈসা আল্লাহ ইসলামকে বাঁচাবেন এবং সেই পরিকল্পনা আল্লাহ তালা হাতে নেবেন মজার ব্যাপার হলো বিলাস যখন পিলাত পিলাতো এই বিষয়টি বুঝতে পারত জানতো যে হাজরত ঈসা আলাইসলাম নির্দোষ তাই পিলাত এমন ভাবে দিন ঠিক করেছেন এমন ভাবে শাস্তি নির্ধারণ করেছেন সেই শাস্তি স্পষ্টভাবে প্রতিমান করে যে হাজরত ঈসা আলাইসলাম সে মারা যাননি আমি একটু বলি এটা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় যে লক্ষ্য রাখবেন যে সালাব বা সালাবা যেটাকে মাসলুব বলা হয় এবং ক্রুশবিদ্ধ হয়ে ক্রুসিফাইড বলা হয় সেটা কিন্তু এখনকার যুগের ফাঁসির মতো না যে আমি ফাঁসিতে ঝুলিয়ে দিলাম সে মারা গেল তাকে ছেড়ে দিলাম মাসলুব বলা হয় তাকে যার হাত এবং পায়ে একটা কাঠের মধ্যে ব্যারেক দিয়ে ঢুকিয়ে সেটাকে ঝুলিয়ে রাখা হয় এবং তার রক্ত খরণে এবং তিন দিন পর্যন্ত রাখার ফলে তার যে রক্ত এবং রস শরীর থেকে নিঃসৃত হয় সেই রস নিঃসরণে সে একেবারে শুকিয়ে যায় এবং শুকিয়ে সে সেখানে মারা যায় খাবারের অভাবে এবং কষ্ট যাতনা সহ্য করে করে মারা যায় এবং যদি কাউকে শুধুমাত্র কিছুক্ষণ কষ্ট দেওয়ার উদ্দেশ্য থাকতো যে কষ্ট দেওয়ার পর তাকে নামিয়ে ফেলবে তাহলে তারা সেকে ততটুকু শাস্তি দিয়ে নামিয়ে ফেলতো সেটাকে আর ক্রুসিফাইড বলা হতো না ক্রুসিফাইড বলা হতো যে তিন দিনের সেই সার্কেলটা পূর্ণ করবে এবং সেখানে মারা যাবে তাকে ক্রুসিফাইড বলা হতো তো অতএব এই বিষয়টি মাথায় রাখতে হবে যে হাজার নসিম মাহদুল্লাহ ইসলাম এখানে উল্লেখ করেছেন যে মজার ব্যাপার বিলাপ যে পরিকল্পনা করেছে এটি খুবই অসাধারণ একটি পরিকল্পনা যে যদিও রোমান সম্রাটের ভয়ে তিনি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন কিন্তু তিনি সিদ্ধান্ত নিয়েছেন এমন সময় শুক্রবার বিকালের দিকে অতএব যখন তিন ঘন্টার মতো সময় ছিল সূর্য অস্ত যাওয়ার আর ইহুদি শাস্ত্র অনুযায়ী সূর্য অস্তের পর শুক্রবার সূর্য অস্তের পর ক্রুশের মাঝে কাষ্ঠের মাঝে কোন লাশ ঝুলে থাকতে দেওয়া যাবে না যদি এটি ঝুলে থাকে তাহলে তারা আবার শাস্তিযোগ্য হবে অতএব এখানে একটি সূক্ষ্ম পরিকল্পনা পিলাতের ছিল এমন সময় তিনি দিয়েছেন শাস্তির আদেশ দিয়েছেন যখন তিন ঘন্টার বেশি ঈসা আলাহ ইসলামকে ক্রুশে ঝুলানো হবে না মজার ব্যাপার হলো এখানে আরেকটি বিষয় রয়েছে যে ঈসা আলাহ ইসলামকে যখন ক্রুশে দেওয়া হলো ক্রুশে দেওয়ার পাশাপাশি তার সাথে দুজন চোরকেও ক্রুশে দেওয়া হলো সেই চোর দুজনকে যখন পুষে দেওয়া হলো আর যখন আকাশে মেঘও সৃষ্টি হলো আর আপনারা জানেন যখন সন্ধ্যার আগে বা বিকালের দিকে যদি ঝড়ো হাওয়া সহ মেঘ মেঘ থাকে আকাশে তাহলে মনে হয় যেন তখনই সন্ধ্যা হয়ে গেছে ইহুদিদের মনের মাঝে এমনিতে একটি ভয় ছিল যে কেননা তারা মনে প্রাণে জানতো ঈসা আলাইসালাম সত্য নবী তারা একজন সত্য নবীকে কাছে ঝুলিয়েছেন এটা যে তারা অভিশপ্ত হবে এবং তারা যে শাস্তি পাবে তারা জানতো এ কারণে আকাশ মেঘাচ্ছন্ন দেখে ঝড়ো হাওয়া বইতে দেখে তারা ভেবেছে যে সন্ধ্যাবুজি হয়ে গেছে এবং তারা তৎক্ষণাৎ লাশ সেই ইয়ে থেকে দেহ নামাতে থাকে এবং প্রথমে চোর দুইটার দেহ নামায় ঈসা আলাহ ইসলামের দেহ নামায় চোর দুইজন যেহেতু মারা যায় নাই তখনও কেননা তিন ঘন্টায় কেউ মারা যায় না তিন ঘন্টায় ক্রুশের মাঝে কেউ মারা যায় না চোর দুজনকে যখন নামালো যে এরা মারা যায়নি তখন তাদের হার গোর ভেঙে দিয়ে তাদেরকে মৃত্যু নিশ্চিত করলো কিন্তু ইসান ইসলামের ব্যাপারে যখন আসলো তখন একজন বলল যে না এ মারা গেছে একে কিছু করার দরকার নেই কেন বলল নিশ্চয়ই এটার পিছনে একটা পরিকল্পনা আছে যে তার হার গোর ভাঙা হয় নাই তাকে তার মৃত্যু নিশ্চিত করা হয় নাই ঈসা ইসলামকে সেখান থেকে তার দেহ নিয়ে কবরস্থ করা হলো এরপর মজার ব্যাপার হলো পিলাতের পিলাত যখন পিলাতের কাছে যখন এক ব্যক্তি আসলো এসে পিলাতকে জিজ্ঞেস করলো এটি মার্কের ষোলো অধ্যায়ের বিয়াল্লিশ এবং চুয়াল্লিশে আছে সেখানে যখন এসে একজন বলল যে ঈসা আলাহ ইসলাম মারা গেছেন তখন পিলাত সন্দেহ পোষণ করলেন এবং অবাক হয়ে বললেন এটা কিভাবে সম্ভব এই যে পিলাতের সংশয় এবং পিলাত যে একটা সংশয় প্রকাশ করলেন এখানেও কিন্তু একটা প্রমাণ আছে যে পিলাতও জানতো যে এত অল্প সময়ে কখনো মরতে পারে না মৌলী সাহেব আমি আমি আপনাকে এখানে একটু ইন্টারাপ্ট করতে যাচ্ছি আমরা এই অনুষ্ঠানের এই মুহূর্তে আমরা ছোট্ট একটি বিরতিতে যেতে যাচ্ছি ধন্যবাদ মোহাম্মদ সোলামেন হিসাব সাহেব আমরা আপনার কাছ থেকে অনেকগুলো ঘটনা শুনতে পেয়েছি ইনুস আল্লাহ ইসলামের ঘটনা বললেন বাইবেলের অনেক কথা শুনলাম আপনার কাছ থেকে এগারো জন শিষ্যদের কথা বলেছেন তখন কিভাবে কবর দেওয়া হতো সেটার কথাও বলেছেন ক্রুসিফিকশন কিভাবে করা হয়েছিল সেগুলো বলেছেন ধন্যবাদ আপনাকে শ্রোতামণ্ডলী আমরা এই মুহূর্তে অনুষ্ঠানের এই পর্যায়ে একটি ছোট্ট বিরতি নিতে যাচ্ছি আমাদের সাথেই থাকবে থাকবেন আশা করি আমরা এই অনুষ্ঠানটি আবার ফিরে আসবো একশো দশমিক সাত গিগা হার্সে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু সেগুলো বলেছেন শ্রোতা মন্ডলী আমরা এই মুহূর্তে অনুষ্ঠানের এই পর্যায়ে একটি ছোট বিরতি থাকবেন আশা করি অনুষ্ঠানটি আবার সুধী মণ্ডলী বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আমরা একশো দশমিক সাত গিগাহার্সে অনুষ্ঠানটি শুনতে পাচ্ছি আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা আমাদেরকে সরাসরি প্রশ্ন করবেন প্রশ্ন করার ঠিকানা প্রশ্ন করার number four one six four one zero six five two two অনুষ্ঠানের এই পর্যায়ে আমি শ্রদ্ধেয় জনাব আমিরুল হক সাহেবের কাছে যেতে চাচ্ছি আমি আপনার কাছে যে প্রশ্নটি জানতে চাচ্ছি সেটা হচ্ছে চিকিৎসা শাস্ত্রের গ্রন্থাবলী থেকে হজরত ইসা আল ইসলামের কি সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় আপনি যদি হিন্দুস্তান ঈসা আল ইসলাম মসি হিন্দুস্তান মে এই বইয়ের আলোকে আমাদের সামনে তুলে ধরেন আসসালামু আলাইকুম শ্রোতামণ্ডলী <clears throat> পৃথিবীর যে যেখানে আছেন বাংলা ভাষাভাষী সবাইকে শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ আমাকে যে বিষয়ে বলতে বলা হয়েছে যে হজরত ঈসা আলাইসালাম সেই ক্রসের মৃত্যু থেকে যে অব্যাহতি পেয়েছিলেন মানে তিনি মারা যান নেই এবং তারপরে সুস্থ হয়ে তিনি প্যালেস্টাইন থেকে হিজরত করলেন এবং ইত্যাদি ইত্যাদি ঘটনা তো সেখানে তাকে ক্রস থেকে তার মানে বেহুশ অবস্থায় তিনি হয়ে গেছিলেন এখানে আরেকটা বিষয় আমাদেরকে একটু না বললে হয় না যে হজরত ইসার সাথে আরও যে দুইজন চোরকে ক্রসে দেওয়া হয়েছিল এখানে একটা লক্ষণীয় বিষয় হলো যে হজরত ইসা যখন ক্রসের উপরে ছিলেন তখন তিনি বললেন আমি থার্স্টে আমি পিপাসার তো আমাকে কিছু পানীয় দাও তখন তাকে ভিনেগার খেতে দেওয়া হয়েছিল পানি নয় ভিনেগার আপনারা চিন্তা করে দেখেন আপনার যদি কোনো দিন পিপাসা লাগে কেউ আপনাকে ভিনেগার দিলে বা আপনি ভিনেগার খেলে আপনার পিপাসা দূর হবে না ভিনেগার পিপাসা নিবারণের জন্য কোথাও কোনো যুগে ইউজ হতো না এই ভিনেগার তাকে দেওয়া হয়েছিল ইচ্ছাকৃতভাবে প্ল্যান্ড ওয়েতে তাকে বেহুশ করার জন্য তাকে মৃত হিসেবে লোকেদের সামনে দেখানোর জন্য কিন্তু মজার কথা হলো ওই দুইটা চোরকে কিন্তু ভিনেগার দেওয়া হয় নাই যার ফলে তারা সজ্ঞানে ছিল এই জন্য তাদের হাড়গোহর ভেঙে মারতে হয়েছে তো ইসাকে প্ল্যান অনুযায়ী যেহেতু ভিনেগার দেওয়া হয়েছিল ওনার শ্বাসনালীতে ভিনেগার হয়তো ঢুকে গিয়েছিল উনি বেহস হয়ে গেছিলেন মরার মতো হয়ে গেছিলেন এনিওয়ে তখন তার দেহকে মানে ক্রস থেকে নামানো হয় এবং তার সেই উন্ডেড বডিটাকে ট্রিটমেন্ট করার জন্য তার শিষ্যরা তার শিষ্যদের মধ্যে একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন তার নাম ছিল নিকোডেমাস তিনি একটা মলম তৈরি করে নিয়ে আসেন এবং সেই মলমটার মধ্যে মজার কথা হলো বারোটা উপাদানে তৈরি হতো সেই মলমটা এই বারোটা উপাদান নির্দেশ করে ইসরায়েলি জাতির বারোটা গোত্রের দিকে এনিওয়ে সেই মলমটা তৈরি করে নিয়ে আসা হয় এই মলমটার প্রচলন ইসার অনুসারীদের মধ্যে ছিল এবং সেই মলমটার তারা একটা নামকরণ পরে করে হজরত ইসার দেহে সেই মলমটা ব্যবহার করার কারণে সেই মলমটার একটা নামকরণ করা হয় সেটার নাম হলো মারহামে ইসা মানে ইসার মলম মানে যেই মলম দিয়ে হজরত ইসার ক্ষতস্থানগুলি চিকিৎসা করা হয়েছিল সেই মলম তো সেই উপাদানের মলমটা সেই ফর্মুলার মলমটা এখনও পর্যন্ত হ্যাকিমি শাস্ত্রের মধ্যে ইউনানি চিকিৎসা শাস্ত্রের মধ্যে আছে যেমন মুসলমানদের মধ্যেও ইসলামের আবির্ভাবের পরে মুসলমানদের মধ্যে একজন জগৎ বিখ্যাত চিকিৎসক ছিলেন আপনারা জানেন তার নাম ছিল আবু আলী ইবনে সিনা ইংলিশে তাকে অ্যাবিসিন্না এরকম বলে তো তার তো একটা মেডিকেল সায়েন্সের একটা বই সেই বইটার নাম হলো আল কানুন সেই বইয়ের মধ্যেও এই মলমের কথা উল্লেখ রয়েছে এবং সেই বইয়ের মধ্যে এই মলমটার যে ট্রেড নাম সেটা হলো মারহমে ইসা মানে ইসার মলম তো অনুরূপভাবে পৃথিবীতে আরও এরকম শতাধিক মেডিকেল মেডিসিনের বই আছে যে যেই বইয়ের মধ্যে এই মলমটার ব্যাপারে এই মলমের কিভাবে উপাদান তৈরি করতে হয় কিভাবে এটাকে অ্যাপ্লাই করতে হয় সমস্ত কিছুর বিস্তারিত বিবরণ আছে এবং এই বইগুলোর মধ্যেও মজার কথা হলো যে এই মলমটার যে নাম ট্রেড নাম সেটা হলো মারহামি ইসা মানে ইসার মলম তো এইটা দিয়েও একটা প্রমাণ পাওয়া যাচ্ছে যে এত সব বইয়ের মধ্যে প্রায় কয়েকশত বই যেগুলা এই বইটার মধ্যে জিসাস ইন ইন্ডিয়া বইটার মধ্যে উল্লেখ করেছেন হজরত মাসেহমদ আল্লাহ ইসলাম এতগুলি বইয়ের মধ্যে একটা বিশেষ মলমের ব্যাপারে বিশেষ মলমের প্রিপারেশনের ব্যাপারে উল্লেখ করা হয়েছে এবং এটা ইশারা করছে যে এই মলমটা দিয়ে হজরত ইসার চিকিৎসা করা হয়েছিল এখন চিকিৎসা কিন্তু মৃত লোকের হয় না কেউ একটা লোক মারা গেলে তার চিকিৎসা হয় না চিকিৎসা যদি কারো হয়ে থাকে এটা প্রমাণ করে যে তিনি আহত অবস্থায় ছিলেন কিন্তু জীবিত ছিলেন তো এটার থেকেও প্রমাণ হয় যে হজরত ঈসা নবী আলাহিসাল্লাম ক্রসে মারা যান নাই বরং তিনি ক্রসের মৃত্যু থেকে অব্যাহতি পেয়েছিলেন আল্লাহ তালার সাহায্যে ধন্যবাদ আমিরুল হক সাহেব শ্রদ্ধা আমিরুল হক সাহেব আপনার মূল্যবান বক্তব্যের জন্য আমরা শুনছিলাম ঈসা আলাহিসাল্লামকে কীভাবে হজরত ঈসা আলাহিসাল্লামকে কীভাবে চিকিৎসা করা হয়েছিল আমরা শুনছিলাম এটাও যে যেই মলমটা ইউজ করা হয়েছিল সেই সময় তার নাম ছিল মারহামে ইসা এবং ইবনে সিনাও এই বিশিষ্ট চিকিৎসক আমরা জানি মুসলমান ইতিহাসে ইবনে সিনার যেই কথা আমরা শুনছিলাম তিনিও তার পুস্তকে এক পুস্তকে মারহামি ইসার কথা উল্লেখ করেছেন আবারও ধন্যবাদ জানি আমি এবার যেতে চাচ্ছি আমাদের শ্রদ্ধেয় একজন আলোচক যিনি আছেন আমাদের সামনে জনাব নিজামুল হক সাহেব আমি আপনার কাছে জানতে চাচ্ছি পাঞ্জাব এবং তৎসংলগ্ন এলাকায় হজরত ইসা আলাইসাল্লামের আগমন সম্পর্কে ঐতিহাসিক গ্রন্থাবলী থেকে কিছু সাক্ষ্য প্রমাণ আমাদের শ্রোতামণ্ডলীর উদ্দেশ্যে পেশ করুন প্রিয় শ্রোতা এবং দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতহ পৃথিবীর যে যেখানে বাংলা ভাষাভাষী আছেন যারা এই রেডিও অনুষ্ঠান শুনছে তাদেরকে সবাইকে ধন্যবাদ পাঞ্জাব ও তৎসংলগ্ন এলাকায় হজরত ইসা আল ইসলামের অত্যাবশ্যক আগমন সম্পর্কে ঐতিহাসিক গ্রন্থাবলী থেকে যে সাক্ষ্য প্রমাণ ইমাম মাহদি আল ইসলাম দিয়েছেন তার কিছু অংশ শ্রোতাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব স্বাভাবিকভাবে এই প্রশ্নের উদ্ভব হয় যে হজরত ইসা আল ইসলাম ক্রুশীয় বিপর্যয় থেকে উদ্ধার পেয়ে কেন এদেশে এলেন এবং কি সে প্রয়োজন ছিল যা তাকে এত দূর দূরান্তের ভ্রমণে উদ্যোগী করে তোলে জানা আবশ্যক হজরত মসিমাদ আল এর রিসালতের পদ পদমর্যাদাগত দায়িত্ব ও কর্তব্যের দিক দিয়ে তার পক্ষে পাঞ্জাব ও তৎসংলগ্ন অঞ্চলের উদ্দেশ্যে যাত্রা করা একান্ত জরুরি ছিল কেননা ইঞ্জিলে ইসরায়েলের হারানো মেজ বলে অভিহিত বনে ইসরায়েলের দশটি গোত্র এসব দেশে চলে এসেছিল এ সত্যটিকে কোনো ইতিহাসবিদ অস্বীকার করেন না কাজে এসব দেশের দিকে হজরত মসির সফর করা এবং এসব হারানো মেষের সন্ধান লাভ করে এদের কাছে খোদাতালার বাণী পৌঁছানো তার জন্য একান্ত আবশ্যক ছিল তা না করা পর্যন্ত তার রেসালতের লক্ষ্য উদ্দেশ্য নিষ্ফল হতো এবং অপূর্ণ থেকে যেত কেননা আল্লাহ তালার পক্ষ থেকে তাকে যেহেতু ইসরায়েলের সেই হারানো ম্যাচদেরকে বাণী পৌঁছানোর উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছিল সেহেতু সেই ম্যাচগুলির সন্ধান ও পর্চা ধাবন করে তাদের পরিত্রাণ ব্যবস্থার শিক্ষা না দিয়ে তিনি যদি এ ধরা থেকে বিদায় নিতেন তাহলে তার অবস্থা সেই ব্যক্তির ন্যায় হতো যাকে তারা তার বাদশার পক্ষ থেকে আদিষ্ট করা হয় সে যেন এক বন্য গোত্রের কাছে গিয়ে তাদের জন্য একটি কুয়ো খনন করে তাদেরকে পানি সরবরাহ করে কাশ্মীরের অধিবাসীদের সম্পর্কে ডক্টর ডক্টর বার্নিয়ের তার প্ররচিত গ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত কাশ্মীরের দ্বিতীয় খণ্ডে কতিপয় ইংরেজ গবেষকের দৃঢ় প্রতিষ্ঠিত রায়ের উদ্ধৃতি মূলে মূলে লিখেছেন যে নিঃসন্দেহে কাশ্মীরি জাতি বনি ইসরায়েল তাদের বেশভূষা অবয়ব ও কিছু প্রথা প্রথা পর্ব সুনিশ্চিত সিদ্ধান্ত দেয় যে তারা ইসরায়েল বংশভূত জর্জ ফাস্টার নামে এক ইংরেজ তার রচিত গ্রন্থে লেখেন আমি যখন কাশ্মীরে ছিলাম তখন আমার মনে হতো আমি যেন এক ইহুদি জাতির মাঝে বসবাস করছি ঠাকুর স্প্রিং কং কলকাতায় প্রকাশিত এইচ ডব্লিউ বেলিউ সিএস আয়ের রচিত দি রেসেস অফ আফগানিস্তান গ্রন্থে লিখেছেন আফগানরা সিরিয়া থেকে আসে নবুখাত নিঃসর তাদেরকে বন্দি করে নিয়ে যায় এবং পার্সিয়া ও মেরিয়ায় তাদের আবাদ করে পরবর্তী কোনো সময় তারা এই অঞ্চল থেকে পূর্ব দিকে অগ্রসর হয়ে গৌড় নামক পার্বত্য দেশে বসবাসরত হয় সেখানে তারা বনি ইসরায়েল হিসেবে পরিচিত ছিল এ প্রমাণ বহন করে ইদ্রিস নবীর ভবিষ্যৎবাণী যে ইসরায়েলের সেই দশ গোত্র যাদেরকে বন্দি করে নেওয়া হয়েছিল তারা বন্দিত্বের বন্ধন থেকে পালিয়ে আর সারা নামক দেশে আশ্রয় নেয় এটি সেই দেশেরই নাম বলে প্রতীয়মান হয় যা বর্তমানে হাজারা বলে সুপরিচিত এবং গৌড়ে অবস্থিত কিন্তু সে ব্যক্তি যদি অন্য কোনো জায়গায় তিন চার সরি কোনো সময়ে বিখ্যাত প্রণেতাদের গ্রন্থ থেকে যে যে সমস্ত উক্তি মসিমাউদ আল ইসলাম তুলে ধরেছিলেন তুলে ধরেছেন তা একত্র বিবেচনায় নিলে প্রত্যেক ন্যায়পরায়ণ ব্যক্তি মাত্রই এর সিদ্ধান্তে উপনীত হতে পারবেন যেসব আফগান ও কাশ্মীরি জাতি ভারতবর্ষ ও এর সীমান্তে ও আশপাশে রয়েছে তারা প্রকৃতপক্ষে বনি ইসরায়েল হজরত মসির দূর দূরান্তের সফর অর্থাৎ ভারতবর্ষের সফরের মুখ্য উদ্দেশ্য এটাই ছিল যাতে তিনি সমগ্র বনি ইসরায়েল জাতির কাছে সত্য প্রচারের সেই দায়িত্ব কর্তব্য সম্পাদন করেন যাদের উপর নেস্তা বলে নেস্ত বলে ইঞ্জিলে স্পষ্ট উল্লেখ আছে রয়েছে অতএব তিনি হিন্দুস্তান ও কাশ্মীরে আগমন করেন এতে আশ্চর্য হবার কিছু নেই পক্ষান্তরে তার প্রতি ন্যস্ত এ দায়িত্ব ও কর্তব্য সম্পাদন না করে তিনি আকাশে আকাশে উঠে গিয়ে থাকলেই বরং তা আশ্চর্য হবার কারণ হতো শেষ করার পূর্বে আমার অভিজ্ঞতার কথা আমি কিছুটা উল্লেখ করতে চাই গত ডিসেম্বরে আমি এবং আমার এক বন্ধু শাহেদ মাসুদ সাহেব আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমরা দুজনেই গিয়েছিলাম ইসা আলাহিসাল্লামের কবর দেখার জন্য প্র্যাকটিক্যালি আমরা দেখে এসছি এবং আশেপাশের লোকজন যারা স্থানীয় বাসিন্দা তাদের সঙ্গে কিছু কথা বলার সুযোগ হয়েছিল তারা নিজেরাও বলে এই কবর একজন নবীর এবং এই ব্যাপারে যদি আরও কিছু জানতে চান তাহলে আমরা একটা ডকুমেন্টারি দেখতে পারেন যেটা বিবিসি তৈরি করেছে জিজাস ইন ইন্ডিয়া ধন্যবাদ শ্রদ্ধেয় ডিজাম হক সাহেব আমরা শুনছিলাম অনেক ইঞ্জিলের কথা শুনছিলাম ডক্টর বার্নিয়ার কিছু কথাও শুনছিলাম অনুষ্ঠানে এই মুহূর্তে আমি শ্রদ্ধেয় সাইফুল ইসলাম সাহেবের কাছে যেতে চাচ্ছি সাইফুল ইসলাম সাহেব আপনি আমাদেরকে বলুন বৌদ্ধ ধর্মের ঐতিহাসিক গ্রন্থাবলী থেকে পাওয়া যে সাক্ষ্য প্রমাণ রয়েছে হজরত ইসা আল ইসলাম সম্পর্কে ধন্যবাদ রিকি হক সাহেব আমরা শ্রোতাদের উদ্দেশ্যে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে চাই সদ্যি নিজামুল হক সাহেব যে ডকুমেন্টারির কথাটা বলেছেন বিবিসির ডকুমেন্টারি সেই ডকুমেন্টারি এই বইয়ের উপর বেসিস করেই করা হয়েছে এই তথ্যসূত্রগুলো একশো পাঁচ বছর আগে হজরত ইমাম আদি আমাদের সামনে উপস্থাপন করে গেছেন আধুনিক গবেষকরা আজও এর এর রেফারেন্স নিয়েই ইসা আলাইসাল্লামের মৃত্যু প্রমাণ করছেন তো তিনি এই গ্রন্থে যে ব্যাপারগুলো উল্লেখ করছেন যেমন বৌদ্ধ ধর্মের ব্যাপারে স্পেসিফিক যে ব্যাপারটা আমি বলতে চাই সেটা হচ্ছে মসি মাটির গর্ভ থেকে বেরিয়ে এসে এই কথাগুলো আপনারা এর আগে বাইবেলের উদ্ধৃতি মালানা সুলাইমান সাহেবের কাছ থেকে শুনেছেন মাটির গর্ভ থেকে বেরিয়ে এসে তার জাতির সেই সব গোত্রের দিকে যান যারা কাশ্মীর ও তিব্বত ইত্যাদি প্রাচ্য দেশগুলোতে বসবাসরত ছিল এবং বনি ইসরায়েলের সেই দশটি গোত্র যাদেরকে খ্রিস্টপূর্ব সাতশো একুশ খ্রিস্টাব্দে অ্যাশুর এর রাজার সালম্যানসারের সামেরিয়া থেকে বন্দি করে নিয়ে যায় তারা অবশেষে ভারতবর্ষের দিকে আসে এবং এদেশের বিভিন্ন অংশে বসবাসরত থাকে মুসিম আলাইসাল্লামের পক্ষ থেকে এ সফরের অবলম্বন করা অত্যাবশ্যক ছিল কেননা খোদাতালার পক্ষ থেকে তার নবতের মুখ্য উদ্দেশ্য ছিল তিনি সেই তিনি যেন সেই হারণ ইহুদির সাথে মিলিত হন যারা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে বাস করেছিল মজার কথা হচ্ছে যে ইসরায়েলের এই হারানো ম্যাচ যারা ছিল তারা এদেশে আসার আসার পর নিজেদের পিতৃপুরুষদের ধর্ম ছেড়ে দিয়েছিল তাদের অধিকাংশ বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিল এমনকি ক্রমে ক্রমে তারা প্রতিমা পূজারিতে পরিণত হয়েছিল ডক্টর বার্নিয়ার বইয়ের কথা শুনেছেন সেই বই পুস্তকে এগুলো কথা বলা আছে তো কাশ্মীরের বাহান বাসিন্দার প্রকৃতপক্ষে ইহুদি যারা এসুর সম্রাট কর্তৃক সংঘটিত বিপর্যয়ের সময় এদেশে চলে এসেছিল এখন আমি একটা স্পষ্ট প্রমাণ দিচ্ছি যে আপনার বৌদ্ধ ধর্ম সম্পর্কিত যে সমস্ত পুস্তকগুলি আছে গবেষণার সেখানে মুত্তিয়া নামটি প্রচুর উল্লেখ রয়েছে তো সেখানে বলা আছে যে মসি আলাইসালাম অবশ্যই তিব্বতের দিকে গিয়েছিলেন আর তিব্বতের বৌদ্ধ ধর্মে খ্রিস্টীয় শিক্ষা ও রীতিনীতি যে গভীর প্রভাব ফেলেছিল তার প্রমাণ করে যে হজরত মসি আলাইসালাম তার সাথে মিলিত হয়েছিলেন এমন কিছু সাদৃশ্যগত তুলনা আমি এই জন্য আপনাদের সামনে তুলে ধরছি তার আগে আরেকটি ভবিষ্যৎবাণী বৌদ্ধ ধর্মের পুস্তকাবলী থেকে প্রমাণিত হয় যে গৌতম বুদ্ধ আগমনকারী আরেক বুদ্ধ সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন তার নাম মতিয়া হবে এই ভবিষ্যৎবাণীটির বুদ্ধের লাক্কাওয়তী সুতাতা নামের গ্রন্থে লিপিবদ্ধ আছে কুটেনবার্গ প্রণীত বুদ্ধা গ্রন্থের একশো বিয়াল্লিশ পৃষ্ঠা এ ভবিষ্যৎবাণীর ভাষ্য হল মতিয়া লক্ষ লক্ষ মানুষের নেতা হবে যেমন আমি এখন সহস্র সহস্র মানুষের নেতা এখানে গৌতম বুদ্ধ হজরত ঈশাকে দেওয়া উপাধিগুলো হুবহু একই রকম যেমন বৌদ্ধ ধর্ম বলতে তিব্বতের সীমা রাখায় অর্থাৎ লেহ লাহসা গিলগিত ও হামস ইত্যাদি অঞ্চলে বৌদ্ধ ধর্মকে বুঝ এসব জায়গায় হজরত ঈসা আলাইসাল্লাম গিয়েছিলেন বলে প্রমাণিত উপাধিগুলোর সাদৃশ্যের ক্ষেত্রে এর প্রমাণই যথেষ্ট যেমন হজরত ঈসা আলাইসাল্লাম তার শিক্ষায় নিজেকে নূর বলে বা জ্যোতি বলে অভিহিত করেছেন তেমনি গৌতমকে বুদ্ধ আখ্যা দেওয়া আছে সাংস্কৃতিক ভাষায় এই শব্দটির অর্থ জ্যোতি ইঞ্জিলে হজরত ইসা আলাহিসামের উপাধি হলো শিক্ষক তেমনি গৌতম বুদ্ধের এক একটি উপাধি হচ্ছে শাস্তা বা শিক্ষক যেভাবে ইঞ্জিলে হজরত মুসিকে আশিসমণ্ডিত বলা হয়েছে তেমনি গৌতম বুদ্ধতে বুদ্ধকেও স্বগত বা আশিসমণ্ডিত বলা হয়েছে আর যেমন হজরত মুসিকে শাহজাদা বা যুবরাজ বলে অভিহিত করা হয়েছে তেমন বুদ্ধকেও যুবরাজ নামে অভিহিত করা হয়েছে হজরত ইসা আলাহিসাল্লামকে ভূষিত করেছে তিনি তার আগমনের উদ্দেশ্যে পূর্ণকারী হবেন তিনি বৌদ্ধ ধর্মের গ্রন্থাদিতে গৌতম বুদ্ধের একটি উপাধি হচ্ছে সিদ্ধার্থ তিনি তার আগমনের উদ্দেশ্যে সফল হয়েছে ইঞ্জিল ইঞ্জিল হজরত মসিকে ক্লান্ত শ্রান্তদের আশ্রয়দাতা বলা হয়েছে তেমনি বৌদ্ধ ধর্মের গ্রন্থাদিতে গৌতম বুদ্ধের একটি উপাধি হচ্ছে আশ্রণ স্মরণ এবং নিরাশ্রয়দেরকে আশ্রয় দান করে ইঞ্জিলে হজরত মুসিয়া ইসলামকে বাদশাহ বলে অভিহিত করা হয়েছে যদিও তিনি এ দ্বারা আধ্যাত্মিক রাজত্বকে বুঝেছেন তেমনি গৌতম বুদ্ধকেও বাদশাহ বলা হয়েছে সুতরাং এই সাদৃশ্যগত বাইবেল এবং বৌদ্ধ ধর্মের গ্রন্থগুলির যে সাদৃশ্যগত ব্যাপারগুলি এর থেকে বোঝা যায় যে হজরত ঈসা আলাইসাল্লাম ওই অঞ্চলে গিয়েছিলেন এবং তাদের সংস্কার করেছিলেন এবং তাদের পরিত্রাণের উপায় ব্যবস্থা করেছিলেন ধন্যবাদ ধন্যবাদ জনাব সাইফুল ইসলাম সাহেব অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি আমরা এই মুহূর্তে জনাব আমির হক সাহেবের কাছে একটি প্রশ্ন রাখতে চাই যদি আপনি এই প্রশ্নটার উত্তর এক মিনিটে দিতেন হজরত ইসা আল ইসলামের কৃষির মৃত্যুর উদ্ধার সম্পর্কে পবিত্র কোরআন আর হাদিসে কি সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় যদি এক মিনিটে উত্তর দিতেন প্রথম কথা হলো যে পবিত্র কোরআন শরীফে হজরত ইসা আলাহিসাল্লামের মৃত্যুর ব্যাপারে সুস্পষ্টভাবে আল্লাহ তাল্লাহ উল্লেখ করেছেন যেমন সুরা আল ইমরানের একটা বিখ্যাত আয়াত একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত যদি আপনি বিসমিল্লাকে কাউন্টিংয়ের মধ্যে নিয়ে আসেন তো সেখানে আল্লাহ তালা বলেছেন যে নিশ্চয়ই হে মোহাম্মদ সাল্লাম নিশ্চয়ই তোমার পূর্বে আমরা অনেক রসুল পৃথিবীতে পাঠাইছি এবং তাদের মধ্যে সকলেই মৃত্যুবরণ করেছেন এখন একটা প্রশ্ন হলো যে ঈসা নবী কি হজরত মোহাম্মদ সাল্লাহ পূর্বেকার নবী নাকি পরবর্তী নবী অবশ্যই উনি পূর্ব একানব্বই কত বছর মোটামুটি ছয়শো বছর আগের তাহলে ছয়শো বছর আগের একজন নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম থেকে ছয়শো বছর আগের একজন নবী মারা যাবেন এটাই তো স্বাভাবিক তো এখান থেকে সুস্পষ্টভাবে প্রমাণ হয় যে হজরত ইসা মারা গিয়েছেন কোরআন শরীফে সুরা নাহাল ষোলো নম্বর সুরা সেখানে আল্লাহ তালা বলছেন যে পৃথিবীতে যারা আল্লাহকে ছাড়া অন্য আর যাদেরকে উপাস্য হিসাবে ডাকে মাবুদ হিসাবে ডাকে তারা সবাই মৃত পৃথিবীতে যে সমস্ত জিনিসকে যে সমস্ত বস্তুকে আল্লাহ ছাড়া মাবুদ হিসাবে ডাকা হয় তার মধ্যে সম্ভবত হজরত ঈসা হলেন মানে জিসাস হলেন নাম্বার ওয়ান পৃথিবীতে প্রায় বহু কোটি কোটি মানুষ হজরত ঈসাকে মাবুদ হিসেবে উপাস্য হিসেবে মনে করা হয় তাদের ব্যাপারে আল্লাহ তালা এখানে সুস্পষ্টভাবে বলেছেন সুরা নাহালের একুশ এবং বাইশ নম্বর আয়াতে যে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য আর যাদেরকে মাবুদ হিসেবে ডাকা হয় তারা সকলেই মৃত কেউ জীবিত নয় সুতরাং হজরত ইসাও মৃত এখানে ধন্যবাদ জনাব আমিরুল হক সাহেব আপনার মূল্যবান বক্তব্যের জন্য সুধী শ্রোতা মণ্ডলী এই ছিল আমাদের আজকের এক ঘন্টার প্রোগ্রাম শুরুতেই বলেছিলাম আমরা হজরত মসিহ মাহদ আলাহ সাল্লাতামের একটি পুস্তক নিয়ে আলোচনা করব ভারতবর্ষে ঈসা আলাহিসাল্লাম যেটা উর্দুতে লেখা মসি হিন্দুস্তান মে আমাদের উদ্দেশ্য ছিল আমাদের প্রতিপাদ্য বিষয় আপনাদের সামনে তুলে ধরা আমরা চেষ্টা করেছি আপনাদেরকে এই বইয়ের বিষয় সম্পর্কে জ্ঞাত করার জন্য শ্রুতি শ্রোতা মণ্ডলী আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করেছি যারা অনুষ্ঠানের পেছনের থেকে পর্দার অন্তরাল থেকে যারা কাজ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে দেওয়ার অনুরোধ জানাচ্ছি আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতহ الله من الشيطان الرجيم وقل الحق من ربكم فمن شاء فليؤمن ومن شاء فليكفر এবং তুমি বলো এই সত্য তোমার প্রতিপালকের তরফ হইতে প্রেরিত সুতরাং যাহার ইচ্ছা ঈমান আনুক